বন্ধু একবার কোনোভাবে একটি নিষিদ্ধ ওয়েবসাইটে অশ্লীল ওয়েবসাইটে ঢুকে যায় এবং সেখানে গিয়ে নানা ধরনের ছবি ভিডিও এগুলো দেখতে থাকে এরপর সে একটি ভিডিও প্লে করে এবং এরপর দেখা যায় কিছুক্ষণ পর সেটা বন্ধ হয়ে যায় এবং ওয়েবসাইট থেকে বলা হয় তুমি যদি এই ভিডিওগুলো পুরোটা দেখতে চাও তাহলে তোমাকে অর্থ দিতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রিপশন ফি দিতে হবে তো সেই মোতাবেক সেই বন্ধুটি সেই ওয়েবসাইট সাবস্ক্রাইব করলো এবং ভালো পরিমাণ অর্থ সেখানে জমা দিল এরপর সেই ওয়েবসাইটে তার ইমেল অ্যাড্রেস দিল কারণ সেই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার জন্য ইমেল দিতে হয় অর্থ দিতে হয় সাবস্ক্রাইব করতে হয় এরপর সেই ওয়েবসাইটের পক্ষ থেকে ব্যবহারকারীকে একটি অ্যাকাউন্ট দেওয়া হয় পাসওয়ার্ড দেওয়া হয় এভাবে ছেলেটা সেই ওয়েবসাইট সাবস্ক্রাইব করলো এবং এই সাবস্ক্রিপশন ছিল পাঁচ বছরের জন্য অর্থাৎ পরবর্তী পাঁচ বছর ধরে প্রতি সপ্তাহে সেই ওয়েবসাইট থেকে তার ইমেইলে এই ধরনের অশ্লীল ছবি ভিডিও এবং আরও অন্যান্য যা কিছু আছে সেগুলো পাঠানো হবে এভাবে এই ধরনের নিষিদ্ধ ওয়েবসাইটে ঢোকার কাজটা সহজ কোনো কাজ নয় কারণ পৃথিবীর অনেক দেশেই এই ওয়েবসাইটগুলো ব্লক করে দেওয়া থাকে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে কিন্তু যেহেতু সেই ছেলেটি তথ্য প্রযুক্তি ইন্টারনেট কম্পিউটার এইসব বিষয়ে বেশ দক্ষ ছিল তাই সে এইসব প্রতিবন্ধকতা এড়িয়ে সেই ওয়েবসাইটে যাওয়ার একটি রাস্তা করে নিয়েছিল এভাবে সে ওয়েবসাইটে সাবস্ক্রাইব করলো এবং সেখান থেকে একটি ইমেইল পাঠিয়ে তাকে নিশ্চিত করা হলো যে তোমার অ্যাকাউন্ট সফলভাবে খোলা হয়েছে এবং প্রতি সপ্তাহে এই ওয়েবসাইটে যা কিছু প্রকাশ হবে সেই সব কন্টেন্ট তুমি পেতে থাকবে অর্থাৎ সেই নিষিদ্ধ অশ্লীল ওয়েবসাইটে যেই ধরনের নোংরা জিনিস প্রকাশিত হবে সেই সমস্ত মুভি ভিডিও ছবি এগুলো সে পেতে থাকবে ছেলেটা এই কাজ করার পরে বেশ গর্ব অনুভব করতে থাকলো এমন একটা ভাব করতে থাকলো যেন সে খুব বড় কিছু অর্জন করে ফেলেছে ছেলেটি তার বন্ধু মলে তাদের কাছে গেল এবং নিজের মোবাইল দেখিয়ে গর্ব অহংকারের সাথে বলতে লাগলো দেখো আমি কি কাজ করেছি আমার কাছে কি কি জিনিস আছে এভাবে সে তার সকল বন্ধুদেরকে দেখাতে লাগলো এবং তারাও বেশ অবাক হয়ে গেল তার আনন্দে চিৎকার করে উঠল এবং বলতে লাগলো আরে তুমি এটা কি করেছো কিভাবে এটা করতে পারলে এই কথা শুনে ছেলেটার গর্ব আরও বেড়ে গেল এবং এরপর সে বিস্তারিত বর্ণনা করলো কিভাবে সে সেই নিষিদ্ধ ওয়েবসাইটে গেল এবং সেখানে সব কিছু ব্যবস্থা করল বলাই বাহুল্য এই ছেলেটির সাথে যে সকল বন্ধুবান্ধব ছিল এরাও ছিল ওরই মতো এরা কখনও সলাদ পড়ত না ইসলামের ধারে কাছেও তারা ছিল না নানা রকমের গুনাহের কাজে তারা দিন রাত ব্যস্ত থাকত স্বাভাবিকভাবেই সেই সকল নোংরা কন্টেন্ট দেখে তারাও বলতে লাগলো আমরাও এগুলো চাই আমাদেরকেও এগুলো দাও তখন ছেলেটা বলল এমনি এমনি তো আমি তোমাদেরকে এটা দিতে পারি না আমি এর জন্য অনেক টাকা পয়সা খরচ করেছি তোমরা যদি নিতে চাও তাহলে তোমাদেরকেও টাকা পয়সা খরচ করতে হবে আগেই বলেছি যে সেই ছেলেটা সামনের পাঁচ বছরের জন্য সাবস্ক্রাইব করেছিল পাঁচ বছরের জন্য সাবস্ক্রিপশন প্যাকেজ কিনেছিল এবং আগামী পাঁচ বছর প্রতি সপ্তাহে সে এই ধরনের ছবি এবং ভিডিও পেতে থাকবে এই তথ্য জানিয়ে সে তার বন্ধুদেরকে বলল তোমরাও যদি আমাকে অর্থ দাও তাহলে আমি তোমাদেরকে এগুলো ইমেইলে পাঠিয়ে দেবো এভাবে সে তাদের সঙ্গে একটি চুক্তি করল তার বন্ধুরা রাজি হলো এবং প্রত্যেকে সেই ছেলেটির কাছে তাদের ইমেল অ্যাড্রেস জমা দিল এভাবে সেই ছেলেটি বন্ধুদের ইমেল অ্যাড্রেস সংগ্রহ করল প্রাথমিকভাবে সে তিরিশ চল্লিশ জনের ইমেল অ্যাড্রেস সংগ্রহ করল এরপর সেই বন্ধুরা তারপর তাদের বন্ধুরা এভাবে গ্রাহকের সংখ্যা আরও বাড়তে লাগলো সব মিলিয়ে দেখা গেল যে সেই ছেলেটির কাছে প্রায় ষাট থেকে সত্তর জন ইমেল অ্যাড্রেস জমা দিয়েছে যেই বন্ধুটি শায়েখের কাছে এই ঘটনা বলছিল সে বলল সেই ছেলেটি তার ইমেইলে অটো ফরওয়ার্ড অপশন সেট করে রেখেছিল এরপর যখনই তার কাছে সেই সাবস্ক্রাইব করা ওয়েবসাইট থেকে কোনো কিছু আসতো তখন স্বয়ংক্রিয়ভাবে আরও ষাট সত্তর জনের কাছে ইমেল চলে যেত তাদের কাছেও সেই লিঙ্কগুলো চলে যেত এভাবে প্রতি সপ্তাহেই আমরা একটা করে ইমেল সেখান থেকে পেতে লাগলাম এইরকম কাজের জন্য সেই ছেলেটি স্বাভাবিকভাবেই তার বন্ধু মহলে খুবই জনপ্রিয় হয়ে উঠল আর ছেলেটিও নিজের মনে অনেক গর্ব অনুভব করতো সে বড়াই করে গর্ব করে বলতো আমি এই সব টাকা পয়সা খরচ করে কিনেছি যাতে তোমাদেরকে আর বাড়তি খরচ করতে না হয় আমি তোমাদেরকে ফ্রিতে এই সব সরবরাহ করছি এই কাজকে সে নিজের একটি অর্জন হিসেবে দেখত এতটুকু বর্ণনা করার পর যে ছেলেটি শায়েক মোহাম্মদের কাছে ফোনে এই ঘটনা বর্ণনা করছিল সে বলল শায়েক সমস্যা শুরু হয়েছে সেই ঘটনার ছয় মাস পরে হঠাৎ একটি দুর্ঘটনায় একটি অ্যাক্সিডেন্টে আমাদের সেই বন্ধুটি মারা যায় এরপর আমরা স্বাভাবিক ইসলামী রীতি মেনে তার দাফন কাফনের ব্যবস্থা করেছি বন্ধুর মৃত্যুর কয়েকদিন পর হঠাৎ খেয়াল করলাম মৃত বন্ধুর ইমেল আইডি থেকে আমাদের ঠিকানায় একটি ইমেইল এসেছে ইমেল চেক করতে গিয়ে দেখি সেই সব নোংরা ভিডিও অশ্লীল ছবি সেই সকল নিষিদ্ধ কন্টেন্টস সেগুলোর লিঙ্ক এসেছে আমি এই দৃশ্য দেখে দ্রুত আস্তাক ফিরুল্লাহ পড়লাম এবং ভাবলাম হয়তো সেই বন্ধুটি মৃত্যুর আগেই কোনোভাবে এটা পাঠিয়ে দিয়েছিল যেটা তার মৃত্যুর কিছু পরে আমাদের কাছে এসেছে কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই আবার ঠিক একই রকমের ইমেল আমাদের কাছে আসতে লাগলো এভাবে প্রতি সপ্তাহেই আমাদের বন্ধুদের কাছে সেই মৃত ব্যক্তির ইমেল অ্যাকাউন্ট থেকে আমাদের কাছে ইমেল আসতে লাগলো এটা দেখে আমরা বেশ ভয় পেয়ে গেলাম আমরা ভাবতে লাগলাম যে কিভাবে একজন মৃত মানুষের আইডি থেকে আমাদের কাছে ইমেল আসছে অথচ ছেলেটা মৃত সে কবরে শুয়ে আছে পরে আমরা চিন্তা করে বুঝলাম ছেলেটা বেঁচে থাকতে তার ইমেইলের সেটিংস এমনভাবে ঠিক করে গিয়েছিল যে তার কাছে কোনো ইমেল আসলেই সেটা অটো ফরওয়ার্ড হয়ে যেত বাকি বন্ধুদের কাছে এভাবে আমাদের ষাট থেকে সত্তর জন বন্ধুর কাছে সে অটোমেটিক্যালি ইমেইল ফরওয়ার্ড করত এতটুকু শোনার পর শায়েক মোহাম্মদ বললেন যে তোমরা এটা বন্ধ করার চেষ্টা করছো না কেন জবাবে সেই ছেলেটির বন্ধু সে বলল আমরা চেষ্টা করেছি শায়েক আমি সেই কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের কাছে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে বলেছি যে দেখুন আপনাদের সেই গ্রাহক সে আর জীবিত নেই সে মারা গেছে দয়া করে তার এই সাবস্ক্রিপশন আপনারা বন্ধ করে দিন অফ করে দিন তখন সেই ওয়েবসাইট থেকে আমাদের সেই সাবস্ক্রাইবার অর্থাৎ আমাদের সেই বন্ধুর ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইল আমরা বললাম দেখুন আমাদের বন্ধু মারা গেছে আমরা তো তার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা জানি না এটা কিভাবে আমরা দিতে পারি আপনারা কি ওর সাবস্ক্রিপশন বন্ধ করতে পারবেন না তখন সেই ওয়েবসাইট এবং সেই কোম্পানির তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হলো এখন আর তাদের কোনো কিছুই করার নেই তারা কিছুই করতে পারবে না এবং আগামী সাড়ে চার বছর ধরে এভাবে প্রতি সপ্তাহে সেই কন্টেন্টগুলো তারা ইমেইলের মাধ্যমে পাঠাতে থাকবে এবং সেই বন্ধুর কাছ থেকে সেগুলো চলে যাবে আরও ষাট থেকে সত্তর জন বন্ধুর কাছে সেই ছেলেটি বলল শায়েখ আমাদের সেই মৃত বন্ধুর কাছে ইমেল আসছে এটা তো আসলে তেমন কোনো সমস্যা নয় কারণ সে মারা গেছে সে সেই ইমেইল আর চেক করতে পারবে না কিন্তু সমস্যা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস থেকে সেই ইমেলগুলো আরও ষাট থেকে সত্তর জন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে প্রতি সপ্তাহে এরপর সেই ষাট থেকে সত্তর জন ব্যক্তি আরও কতজন মানুষের কাছে সেগুলো ফরওয়ার্ড করছে আল্লাহ ভালো জানেন শায়েখ মুহাম্মদ আল নাকবি ঘটনা এই পর্যন্ত বর্ণনা করার পর তিনি বলেন যে সুহান আল্লাহ এই ঘটনা শোনার পর আমি গভীরভাবে চিন্তায় পড়ে যাই এবং আল্লাহ তাল্লাহার এই আয়াতের কথা আমার মনে হয় যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين নিশ্চয়ই আমি মৃতকে জীবিত করি এবং লিপিবদ্ধ করে রাখি যা তারা সামনে পাঠায় এবং যা তারা পেছনে রেখে আসে আর আমি প্রত্যেকটি জিনিস সংরক্ষণ করে রেখেছি স্পষ্ট কিতাবে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি কোনো খারাপ বিষয়ের প্রচলন করে কোনো খারাপ বিষয় চালু করে এবং তার দেখা দেখি যত মানুষ সেই মন্দ বিষয় অনুসরণ করবে তাহলে সেই খারাপ বিষয়ের প্রচলনকারী ব্যক্তি সকলের গুনাহের ভাগিদার হবে এবং যারা সেই খারাপ কাজ করবে তারাও তাদের নিজ নিজ গুনাহের ভাগিদার হবে চিন্তা করুন একজন ব্যক্তি খারাপ কোনো কাজের সূচনা করলো খারাপ কাজের পথ দেখালো এরপর যত মানুষ সেই খারাপ কাজ করতে থাকবে প্রত্যেকের গুনাহের ভাগিদার হবে প্রথমে সেই পথ দেখানো ব্যক্তি শায়েখ নকবি হাফিজাউল্লাহ তিনি বলেন সুহান আল্লাহ এই বিষয়টি আমাকে এই উপলব্ধি করালো যে দুনিয়াতে এমন কোনো মন্দ কাজ খারাপ কাজ বাজে আমল কিংবা গুনাহের উৎস রেখে দেওয়া উচিত নয় যার কারণে অন্য মানুষ গুনাহ করতে থাকবে আর আমার মৃত্যুর পরে তাদের গুনাহের ভার আমার আমলনামায় চলে আসবে নিঃসন্দেহে এটা আখিরাতে একজন ব্যক্তির জন্য যন্ত্রণা এবং আজাব ছাড়া আর কিছুই আনবে না চিন্তা করে দেখুন সেই ছেলেটার পরিণতি যে মারা গেছে যাকে দাফন করে দেওয়া হয়েছে যে মাটির নিচে কবরে শায়িত অথচ তার মৃত্যুর পরেও তার বন্ধুদের কাছে তার ইমেল আইডির মাধ্যমে অশ্লীল ছবি ভিডিও চলে যাচ্ছে যেন সেই ছেলের কবর থেকে বাকিদের কাছে ইমেল পাঠানো হচ্ছে নিঃসন্দেহে এমন মৃত্যু আমরা কেউই চাই না বরং মৃত্যুর আগেই আমাদের এমন কিছু ভালো কাজ রেখে দেওয়া উচিত যেন মৃত্যুর পরেও সেই ভালো আমলগুলো চালু থাকে সদকায় জারিয়া চালু থাকে এবং মৃত্যুর পরেও আমরা সেই আমল থেকে উপকৃত হতে পারি হতে পারে কোনো উপকারী ইলম রেখে যাওয়া অথবা দান চালু রেখে যাওয়া দাওয়া সেন্টার তৈরি করা মসজিদ মাদ্রাসা নির্মাণ করা অথবা মানুষের কষ্ট দূর হয় এমন কোনো কাজের ব্যবস্থা করে যাওয়া রাস্তা নির্মাণ করা পানির ব্যবস্থা করে যাওয়া কুয়া নির্মাণ করা অথবা অন্ততপক্ষে নিজের সন্তানদেরকে উত্তমভাবে আদর্শ মুসলিম হিসেবে বড় করা উত্তম তারবিয়তের সাথে বড় করা যেন এই সন্তানরা যখন বেঁচে থাকবে যতদিন বেঁচে থাকবে ততদিন যেন তারা সেই মৃত ব্যক্তির কথা স্মরণ করে এবং তার জন্য দোয়া করতে থাকে পিতামাতার মৃত্যুর পর সন্তান যখন সলাতে দাঁড়াবে পিতামাতার কথা স্মরণ করে আল্লাহ তাল্লার কাছে রহমতের দোয়া করবে সেই দোয়ার মাধ্যমে মৃত ব্যক্তি উপকৃত হবে অন্ততপক্ষে এতটুকু কাজ আমাদের প্রত্যেকেরই করা উচিত একজন মানুষের মৃত্যুর পর দুনিয়াতে যেই মানুষরা থেকে যায় তারাই হচ্ছে ওই মৃত ব্যক্তির উপরে সাক্ষী তারা যদি সেই মৃত ব্যক্তির ব্যাপারে ভালো সাক্ষ্য দেয় তখন আল্লাহ তাল্লাহ সেই মৃত ব্যক্তির উপরে রহম করেন আর তারা যদি সেই মৃত ব্যক্তির ব্যাপারে মন্দ সাক্ষ্য দেয় তাহলে আল্লাহ তাল্লাহ সেই মৃত ব্যক্তিকে যথাযথ শাস্তির ব্যবস্থা করেন আনাস ইবনে মালিক রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার একটি জানাজা নিয়ে যাওয়া হলো এরপর সেখানে উপস্থিত লোকেরা সেই মৃত ব্যক্তির প্রশংসা করলো এই দৃশ্য দেখে রাসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বললেন অবধারিত হয়ে গেল কিছুক্ষণ পর সেখানে আরেকটি জানাজা নিয়ে যাওয়া হলো এইবার সেখানে উপস্থিত ব্যক্তিরা সেই মৃত ব্যক্তির দুর্নাম করল রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আবারও বললেন অবধারিত হয়ে গেল অমর রাদি আল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন তিনি জানতে চাইলেন ইয়া রাসুল আল্লাহ কী অবধারিত হলো তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জবাব দিলেন যখন তোমরা প্রথম মৃত ব্যক্তির ব্যাপারে প্রশংসা করেছ তখন তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল আর যখন তোমরা পরবর্তী মৃত ব্যক্তির ব্যাপারে দুর্নাম করেছ তখন তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল কারণ তোমরাই হচ্ছ এই দুনিয়ার জগতে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী কাজেই এমন আমল রেখে যাওয়া উচিত এমন জীবন গঠন করা উচিত যেন আমাদের মৃত্যুর পর মানুষ আমাদের প্রশংসা করে এবং ভালো সাক্ষ্য দেয় নিজেদের গুনাহের কাজ কখনো প্রকাশ করা উচিত নয় সেই বন্ধুর মতো পরিণতি যেন আমাদের কারো না হয় যে গুনাহের কাজ করে এবং এরপর গর্ব করে অহংকার করে মানুষের মধ্যে নিজেই সেগুলো প্রচার করতে থাকে আর মানুষের মধ্যে নিজেই নিজের গুনাহের সাক্ষী তৈরি করতে থাকে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়েছেন কুল্লু উম্মাতি মোয়াফি ইল্লা মুজাহিরিন আমার উম্মতের সকলেই ক্ষমা পাবে তবে মুজাহিরিন বা প্রকাশ্য পাপকারী ব্যতীত একরাম তখন জানতে চাইলেন প্রকাশ্যে পাপ করবে সেটা কিভাবে সম্ভব অর্থাৎ নিজেই নিজের গুনাহ জাহির করতে থাকবে সেগুলো প্রচার করতে থাকবে এটা কিভাবে সম্ভব তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন যে এই পাপের জাহির করা বা প্রকাশ করার একটি ধরন হচ্ছে এই যে এই ব্যক্তি নির্জনে রাতে কোনো গুনাহের কাজ করবে আল্লাহ তালা সেই গুনাহের বিষয়টি গোপন রাখবেন কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে সেই পাপী ব্যক্তি নিজেই মানুষের মধ্যে প্রচার করে বেড়াবে হে অমুক তুমি কি জানো গতকাল রাতে আমি কি করেছি এই এই গুনাহের কাজ করেছি অথচ সেই ব্যক্তি এমনভাবে রাত্রি কাটিয়েছিল যে আল্লাহ তাল্লাহ তার পাপ গোপন রেখেছিলেন কিন্তু সকালে ওঠার পর সে নিজেই সেই আবৃত পর্দা খুলে ফেলে এবং মানুষের কাছে তার গোপন গুনাহের কথা প্রকাশ করতে থাকে আল্লাহ তাল্লাহর গুণবাচক নামসমূহের মধ্যে একটি নাম হচ্ছে তিনি আজিত্তির যিনি দোষ ত্রুটি গোপনকারী যিনি মানুষের ভুল ত্রুটি গোপন করে রাখেন ঢেকে রাখেন তাই আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের ভুল ত্রুটি এবং গুনাহাগুলো ক্ষমা করে দেন যেন সেগুলো প্রকাশিত না করেন এবং দুনিয়া এবং আখিরাতে যেন আমাদেরকে লাঞ্ছিত না করেন প্রত্যেক আদম সন্তানই ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতিগ্রস্তের মধ্যে তারাই উত্তম যারা আল্লাহ তাল্লার কাছে তওবা করে এবং ক্ষমা চায় সবশেষে আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের প্রত্যেকটি কাজের সুন্দর পরিসমাপ্তি দান করেন আমাদের জীবনের সুন্দর সমাপ্তি দান করেন আল্লাহুমা জাল খাইরা জামানি আখিরা ও খাইরা আমালি খাওয়াতিমা ও খাইরা আইয়ামি ইয়ামা আল কক হে আল্লাহ আমাদের জীবনের শেষ সময়টা যেন হয় আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় শেষ আমলটা যেন হয় আমাদের জীবনের শ্রেষ্ঠ আমল এবং শেষ দিনটা যেন হয় আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন যেই দিন আপনার সাথে সাক্ষাৎ হবে আল্লাহ হাসিন আ কিবাতিনা ফিল উমুর ইকুল্লিহা ওয়া আজিরনা মিন খিজ ইদ্দুনিয়া ওয়া আজাবিল খিরহ ইয়া আল্লাহ আপনি আমাদেরকে আমাদের সকল কাজের সুন্দর পরিসমাপ্তি দান করেন এবং দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহমা আমিন ওসল্লাহ তালা আলা সঈদিন মোহাম্মদ ও আলা আলহি ওসহাবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন W W W dot dot media org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015